টেনের একজন ছাত্র একবার আমার রুমে এসে ছুটির দরখাস্ত দিল তখন মাত্র ক্লাস শুরু হয়েছে স্কুলের সেকেন্ড পিরিয়ড চলছে ছাত্রটি বলল স্যার আমার আম্মু অসুস্থ তার জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে এবং এখনই তাকে ডাক্তারের কাছে নিতে হবে আর আব্বু দেশের বাইরে থাকেন বাসায় আর কেউ নেই আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো এই জন্য আমাকে এখনই যেতে হবে আপনি দয়া করে আমার ছুটি মঞ্জুর করুন প্রিন্সিপাল সেই কথা শুনে বললেন তোমার মায়ের প্রতি তোমার দায়িত্ব তোমার পড়ালেখার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ তাল্লাহ তোমাকে পিতামাতার অনুগত সন্তান হিসেবে কবুল করুন এরপর তিনি সেই দরখাস্তে সই করে দিলেন এবং তাকে ক্লাসে ফেরত পাঠিয়ে দিলেন সেই ছাত্রটি তার ব্যাগ নিয়ে বই পুস্তক নিয়ে স্কুলের প্রাঙ্গণ ত্যাগ করল কিছুক্ষণ পর স্কুলের বাইরে হঠাৎ করে শোরগুলের শব্দ শোনা যেতে লাগলো এবং কিছু প্যারামেডিক কর্মী বা স্বাস্থ্যকর্মী খুব দ্রুত স্কুল প্রাঙ্গণে ছুটে এলেন এবং তড়িঘড়ি করে তারা স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন অফিসে আসলেন এবং আসার পরে বললেন যে এই স্কুলের কোনো একজন ছাত্র অ্যাক্সিডেন্ট করেছে কথা শোনার পর প্রিন্সিপাল সাহেব সাথে সাথে কিছু শিক্ষকদেরকে নিয়ে সেই ঘটনাস্থলে গেলেন এবং গিয়ে দেখেন সুহানাল্লাহ একটু আগেই যেই ছাত্রটি তার কাছ থেকে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই ছাত্রটি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে সেখানে পড়ে আছে যখনই সে স্কুল থেকে ছুটি নিয়ে সেই ছাত্রটি তার গাড়ি নিয়ে স্কুল থেকে রাস্তায় বের হয় ঠিক তখনই আরেকটি গাড়ি এসে সেই ছাত্রের গাড়িটিকে ধাক্কা দেয় ফলে ছাত্রটি গাড়ি থেকে রক্তাক্ত হয়ে দূরে গিয়ে ছিটকে পড়ে এবং রাস্তায় আশেপাশে তার বই পুস্তক ছড়িয়ে ছিটিয়ে পড়ে প্যারামেডিকরা এসে দেখে যে সেই ছাত্রটা আমাদের স্কুলেরই একজন ছাত্র সাথে সাথে তারা সেখানে এসে স্কুলের কর্তৃপক্ষকে জানায় সে প্রিন্সিপাল বলেন একটু আগেও এই কিশোর ছেলেটি আমার অফিসে ছিল পুরোপুরি সুস্থ সবল একটি ছেলে একজন তরুণ মাত্র দায়িত্ব নেওয়ার বয়স এই বয়সের ছেলেটা কয়েক মিনিটও হয়নি সুহান আল্লাহ এই কয়েক মিনিটের মধ্যে তার কি অবস্থা জীবন থেকে মৃত্যুর দিকে সে যাচ্ছে প্রিন্সিপাল বলেন আমি যখন তার দিকে তাকালাম তার পুরো দেহ রক্তে লাল হয়ে গেছে রক্তে রঞ্জিত এবং খুবই মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল দেহের হাড়গোড় সব ভেঙে গিয়েছে এরকম একটি অবস্থা মনে হচ্ছিল ছেলেটির অবস্থা ছিল আশঙ্কাজনক দেখে মনে হচ্ছিল সে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে সেই অবস্থায় প্রিন্সিপাল সেই ছাত্রের বুকের উপর হাত রেখে তাকে কিছুটা প্রশান্তি দেওয়ার চেষ্টা করছিলেন এবং ছাত্রটির নাম ধরে ডাকলেন এবং তাকে কালেমা পড়ানোর চেষ্টা করছিলেন তাকে কালেমার তালকিন দিচ্ছিলেন আমরা জানি রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন মান কান আিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যেই ব্যক্তির দুনিয়াতে শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সেই শিক্ষক বলছিলেন আমি ছাত্রটির নাম ধরে ডেকে বললাম হে অমুক তুমি আমার সাথে সাথে বলো তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ প্লিজ তুমি একবার বলার চেষ্টা করো লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাগুলো বলার সময় সেই ছাত্রটি সেই শিক্ষকের দিকে অনেক কষ্টে চোখ তুলে তাকালো এবং এরপর পাশে থাকা অন্যান্য স্বাস্থ্যকর্মীদের দিকে দৃষ্টি ফেরালো সেই শিক্ষক বলছেন আল্লাহর কসম সেই অবস্থায় চোখ খোলার পর ছেলেটি যে কথা বলল তখন আমার মনে আফসোস জাগলো কেন আমি এই কথা শুনলাম যদি এই ছেলেটির জিহ্বা অ্যাক্সিডেন্টে কাটা পড়তো এটাই ভালো হতো সেই শেষ মুহূর্তে সেই কথা শোনার থেকে তখন আমার মনে হচ্ছিল আমি যদি এই ঘটনাস্থলে না আসতাম এটাই আমার জন্য ভালো হতো তিনি বলেন সেই সতেরো বছরের তরুণ ছেলেটির দিকে আমি যখন তাকালাম সে অনেক কষ্টে আমার দিকে দৃষ্টি দিল এরপর ডানে বায়ে তাকালো মৃত্যু যন্ত্রণা তার সর্বাঙ্গে যখন ঠিকরে ফুটে বেরোচ্ছিল সেই অবস্থায় সে বলল আল্লাহর কসম গত ছয় মাসে আমি একটা সিজদাও দেইনি আল্লাহর কসম গত ছয় মাসে আমি একটাও সিজদা দেইনি অর্থাৎ গত ছয় মাস ধরে সে কখনও সলাত আদায় করেনি এই অবস্থায় এই কথা বলা মাত্রই ছেলেটির মৃত্যু হয়ে যায় প্রিয় ভাই ও বোনেরা মৃত্যু যে কোনো মুহূর্তে আমাদের কাছে চলে আসতে পারে শুধুমাত্র বয়স্ক ব্যক্তিরাই মৃত্যুবরণ করবে আর যুবক তরুণ তরুণীরা দীর্ঘ হায়াত লাভ করবে বিষয়টি কখনোই এরকম নয় যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের সামনে মৃত্যু চলে আসতে পারে আল্লাহ তাল্লাহ কুরআনে বলেছেন হালিয়ান জুরুনা ইল্লা আন্তা আতিয়া হুমুল ইকাতু আউ ইয়া আতিয়া আমরু রব্বিক কাজালিকা ফাআলা আল্লাযীনা আমিন কাবিলিহিম ওমা জলামাহমুল্লাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন তবে কি তারা এই অপেক্ষায় রয়েছে যে তাদের কাছে যে কোনো মুহূর্তে ফেরেস্তা চলে আসবে কিংবা তাদের রবের চূড়ান্ত নির্দেশ চলে আসবে তাদের পূর্ববর্তীরা তো এরই অপেক্ষায় রয়েছিল আল্লাহ তালা কখনও তাদের উপরে জুলুম করেননি বরং তারা নিজেরাই তাদের উপরে জুলুম করেছিল সেই কিশোর ছেলেটি গত ছয় মাসে একবারও সলাৎ আদায় করেনি একটিও সিজদা দেয়নি তাহলে সে কী নিয়ে ব্যস্ত ছিল সালাতের থেকে আর কোন বিষয় নিয়ে তার ব্যস্ততা থাকতে পারে যারা অনেকে অনিয়মিতভাবে সলাৎ আদায় করেন তারা অনেকেই ফজরের সলাৎ সঠিক সময়ে আদায় করেন না ফজরের সলাৎ আদায়ের জন্য আমরা জানি রাতের শেষ অংশে যখন ভোর হয় সেই সময় আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে কখনও সাড়ে চার কখনও পাঁচ ভোর পাঁচটার দিকে আপনাকে ফজরের সলাৎ পড়তে হবে সেই সময়টা বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে সলাৎ আদায় করে না কিন্তু যখন তাদের কোনো বিশেষ শিডিউল থাকে কোনো কাজ থাকে তখন দেখা যায় তারা ঠিকই ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখে এবং সেই নির্দিষ্ট সময়ে ঠিকই ঘুম থেকে জেগে ওঠে যারা স্কুল কলেজ অফিস আদালতে যায় সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হয় তাদেরকে দেখা যায় ফজরের সলাতের আরেকটু পরে যখন যাওয়ার সময় হয়ে আসে ঠিকই তারা ঘুম থেকে উঠে পড়ে অথচ আরেকটু আগে উঠলেই তো তারা সকালটা শুরু করতে পারত ফজরের সলাতের মাধ্যমে সবসময় এই কথাটি মনে রাখুন আল্লাহ তাল্লাহ সেই ভোরবেলায় আমাদেরকে ফজর সালাতের নির্দেশ দিয়েছেন আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য নয় আমাদের উপরে কঠিন করার জন্য নয় আল্লাহ তাল্লাহ ওই সময় আমাদেরকে ফজরের ওয়াক্ত দিয়েছেন তার প্রতি আমাদের ভালোবাসা পরীক্ষা করার জন্য আমরা আল্লাহ তাল্লাহর প্রতি কতটুকু সত্যবাদী কতটুকু নিবেদিত প্রাণ সেই বিষয়টি যাচাই করার জন্য যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহ তাল্লাহকে ভালোবাসে আল্লাহ তাল্লাহর ইবাদতবন্দিকে করতে ভালোবাসে সে অবশ্যই ঘুম থেকে উঠবে এবং সময় মতোই ফজরের সলাৎ আদায় করবে নিশ্চয়ই ঘুমের থেকে সলাৎ উত্তম নিশ্চয়ই ঘুমের থেকে সলাৎ উত্তম তাই আসুন আমাদের জীবনের সময়কে আল্লাহ তাল্লার আনুগত্য এবং ইবাদত বন্দিগিতে নিয়োগ করি যুবক যুবতীরা খেলা দেখে টিভি দেখে কিংবা নেশা আড্ডায় মত্ত হয়ে সময় কাটাচ্ছে তার থেকেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ তাল্লাহর প্রতি নিবেদিত প্রাণ হওয়া নিজেকে আল্লাহ তাল্লাহর প্রতি সঁপে দেওয়া তাই আসুন আমরা এখনই ওয়াদা করি আজ থেকে আর কখনও এক ওয়াক্ত সলাতও আমরা কাজা করব না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুমা আমিন ওসল্লাহ তালা আলা সঈদিনা মোহাম্মদ ওয়াইলা আলহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা YouTube channel www.youtube.com slash raindropsmedia org 2015.